করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাত সালাম আমাদের প্রিয় নবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ ব্যক্তিত্ব একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি আল্লাহ সুবাহান ও তালা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দিয়েছেন যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিক ছোট করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে সে আদর্শ দায়ী আদর্শ ইমাম আদর্শ নাবী আদর্শ রসুল আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত সালাম আল্লাহ সুবহান ও তাআলা যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই মানবতার ইহকালীন কল্যাণ মানবতার পরকালীন মুক্তিকে নিহিত করেছেন যার আদর্শের বাস্তবায়নই হচ্ছে প্রকৃত হৃদায়তের পথ সে রসুলের প্রতি সালাত সালাম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ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 অন্যের ইচ্ছাকে একত্রিত করে ফেলে তাহলে সে শীত করে ফেলবে একদম শীত করে ফেলবে যদি আল্লাহর ইচ্ছার সাথে অন্যের ইচ্ছার সাথে একত্রিত করে ফেলে আল্লাহর ইচ্ছার সাথে যে অন্যের সাথে একত্রিত একত্রীকরণ করছে এই ব্যক্তি কেমন হলে পরে শেখ হবে ব্যক্তি যেমনই হোক না কেন সেটা শির্কের অন্তর্ভুক্ত এমনকি পৃথিবীর সেরা মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কেউ যদি কি কোনো ব্যক্তি আল্লাহর সাথে চাওয়ার ক্ষেত্রে বা ইচ্ছার ক্ষেত্রে ইরাদার ক্ষেত্রে কেউ যদি খালি কথা বলে যে আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন তারপরেও সেটা শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাবে শির্ক হয়ে যাবে সেটি সেটাও শির্ক হয়ে যাবে আমাদের আজকে আলোচনা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় খুব ভয়ঙ্কর একটা বিষয় পৃথিবীতে আকিদাকে কেন্দ্র করে বিশ্বাসগুলোকে কেন্দ্র করে পৃথিবীতে অসংখ্য দল এবং মতের সৃষ্টি হয়েছে অসংখ্য দল মত এবং পথের সৃষ্টি হয়েছে আকিদাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে আমলকে কেন্দ্র করে অসংখ্য দল মত পথ তাই না প্রত্যেকটা আমলের পিছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে একটা বিশ্বাস আমি এই পানিটা খাচ্ছি এটা হচ্ছে একটা আমল এর পিছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে সেটা কি পানি খেলে বিশ্রাম নিচে পানি খেলে শরীরে এনার্জি আসে পানি খেলে গলাটা ভিজে যায় একটু ভালো লাগে এটা একটা বিশ্বাস আছে বিদায় মানুষ এটা খাচ্ছে যারা নেশাজাত দ্রব্য পান করছে বা খাচ্ছে খাওয়াটা একটা আমল এর পিছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে যেটা খেলে পরে নেশা আসবে এই হবে ওই হবে সেই হবে প্রত্যেকটা আমলের পিছনে একটা করে বিশ্বাস লুকিয়ে আছে প্রত্যেকটা আমলের পিছনে হই হুল্লোড় করে যারা জিকির আজকার করছে এর পিছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে সেটা কি এভাবে জিকির করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেটা কি এভাবে জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে পীরের যারা মুড়িদ হচ্ছে মুড়িদ হওয়াটা হচ্ছে একটা কাজ আর এর পিছনে একটা বিশ্বাস লুকিয়ে আছে সেটা কি মুড়িদ না হলে পরে জান্নাতে যাওয়া যাবে না জান্নাত পাবো না সাফাত পাবো না মুক্তি পাবো না এই জন্য তারা ও কাজটা করছে একটা বিশ্বাস লুকিয়ে আছে প্রত্যেকটা আমলের পিছনে একটা করে বিশ্বাস লুকিয়ে আছে শ্যামলটা যেমন হোক শ্যামলটা দুনিয়াবি হোক শ্যামলটা দিনই হোক দিনই হোক অথবা দুনিয়াবি হোক যেমনই করুক না কেন যেমনই করুক না কেন একজন বাস চালক বাসটা নিয়ে সকালবেলা বের হয়ে যাচ্ছে কেন তার বিশ্বাস বের হয়ে গেলে পরে আমি কিছু রুটি রুটির সন্ধান পাবো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ করছে প্রত্যেকটা কাজের পিছনে একটা করে বিশ্বাস লুকিয়ে আছে মানুষ আমলগত ভাবে মতের এবং পথের তৈরি হয়েছে অনেক পরে অনেক পরে মত এবং পথের তৈরি হয়েছে অনেক পরে তো বিশ্বাসগত ভাবে মানুষের মত পথের তৈরি হয়েছে অনেক আগে থেকে সাবিদের যুগ থেকে বরং বলপ্রশাসনের যুগ থেকে বরং তার আগে থেকে তার আগে থেকে এরকম একটা একটা মত পথের তৈরি হয়েছে তার মধ্যে হতে একটা ভয়ঙ্কর মত এবং পথের আলোচনা আছে আজকে ভয়ঙ্কর একটা মত এবং পথ এ হচ্ছে ডাহরিয়া একটা গ্রুপ সম্পর্কে অভিমত স্বয়ং আল্লাহর আহ্বালে আল্লাহর কথায় ডাহরিয়া একটা গ্রুপ পৃথিবীতে আমরা জানি হানাফি একটা গ্রুপ সাফি একটা গ্রুপ মালিক একটা গ্রুপ আম্বুলি একটা গ্রুপ আশাহারি একটা গ্রুপ মাতুরিদি একটা গ্রুপ হ্যাঁ আর একটা গ্রুপ অনেকগুলো গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোর নাম আমরা জানি এর মধ্যে হচ্ছে দাঁড়িয়ে একটা সম্প্রদায় আছে কে বলতে পারবে দাঁড়িয়ে সম্প্রদায়ের কথা কে বলতে পারবে ধরবেন দাঁড়িয়ে একটা গ্রুপ আছে এই তাহারিয়া গুরু এদের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই এদের দ্বিতীয় বিশ্বাস হচ্ছে স্রষ্টা বলতে কিছু নেই এক হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই দ্বিতীয়ত হচ্ছে স্রষ্টা বলতে কিছু নেই তৃতীয়ত হচ্ছে মারবুজ বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই স্রষ্টা বলতে কিছু নেই মাহুদ বলতে কিছু নেই প্রধানত তিনটা এরপরে আরো কিছু আছে আল্লাহ বলতে কিছু নেই স্রষ্টা বলতে কিছু নেই মাহুদ বলতে কিছু নেই এই প্রধানত তিনটা বৈশিষ্ট্য তাদের এরপরে আরো কিছু আছে এই সম্প্রদায়ের জন্ম থেকে এই সম্প্রদায়ের জন্ম হচ্ছে পৃথিবীতে যখন যখন থেকে পৃথিবীতে ফালাসাফার জন্ম হয়েছে মানসিক শাস্ত্র ফালাসাফা শাস্ত্র যখন থেকে পৃথিবীতে জন্ম হয়েছে তখন থেকে এই সম্প্রদায়ের জন্ম ফালাসাফা মানসিক যখন থেকে জন্ম তখন থেকে এই সম্প্রদায়ের জন্ম এই সম্প্রদায়ের মূল ভিত্তিটা হচ্ছে চিন্তার জগৎ চিন্তার জগৎ পৃথিবীতে সবচাইতে কঠিন যুদ্ধ কোন যুদ্ধকে বলে বলেন তো স্নায়ুযুদ্ধ মনস্তাত্ত্বিক যে যুদ্ধ মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ এটা হচ্ছে সবচাইতে কঠিন যুদ্ধ এই যুদ্ধে টিকে থাকা হচ্ছে খুব কঠিন অস্ত্রের যুদ্ধে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন ঘটে যায় এই হয় সেই হয় কিন্তু মনস্তাত্ত্বিক যে যুদ্ধ এই যুদ্ধে যারা জয়ী হতে পারে তারা আসলে সত্যিকার অর্থে জয়ী ব্রিটিশরা একসময় আমাদের উপরে শাসন চালিয়েছিল এই করেছিল সেই করেছিল এটা টোটালি ছিল স্নায়ুগত বিষয় মনস্তাত্ত্বিক বিষয় তো এই তাহরিয়া সম্প্রদায়ের জন্ম হয়েছিল যখন থেকে এই ফালাদাফার জন্ম হয়েছিল ফালাদাফা ফিলোসফি তাই না আরবিতে বলে ফালাদাফা ওটাকে ফিলোসফি বলছে এগুলিতে ফালাদাফার যখন থেকে জন্ম হয়েছিল চিন্তার জগতের যখন থেকে জন্ম হয়েছিল অথচ চিন্তা ভাবনার একটা স্থান রয়েছে ইসলামে আল্লাহ বলছেন আপালা তাতাপাক কারণ তোমরা কি ফিকির করো না গবেষণা করো না তোমরা কি ফিকির করো না গবেষণা করো না তোমরা কি ভাবো না তোমরা কি চিন্তা করো না ইসলামে ফিকির করার চিন্তা ভাবনা করার গবেষণা করার একটা বড় স্থান রয়েছে বরং আল্লাহ সুহান তারা বলছেন যে যারা ফিকির করে চিন্তা ভাবনা করে গবেষণা করে গবেষণা করতে করতে একটা পর্যায়ে তারা ভুলে ফেলে রব্বানা আমাদের রব তুমি এগুলোকে অনর্থক সৃষ্টি করনি এই যে আকাশগুলোকে তুমি সৃষ্টি করেছ জমিনকে তুমি সৃষ্টি করেছ এই এতগুলো মাকলুককে তুমি তুমি সৃষ্টি করেছ এই যে বিশাল বিশাল কিছুকে তুমি সৃষ্টি করেছ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি একটা গ্রুপের চিন্তা একটা গ্রুপের ভাবনা একটা গ্রুপের গবেষণা মানুষকে আল্লাহমুখী করে দিচ্ছে এবং আল্লাহ প্রশংসা আদায় করছে তারা বলছে যে আল্লাহ তুমি এগুলো অন্তর সৃষ্টি করো রব তুমি এগুলো অন্তর সৃষ্টি করনি তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করো আল্লাহ মামি হচ্ছে চিন্তার জগতের একটা শ্রেণীর মানুষের কাজ আর একটা শ্রেণীর মানুষ চিন্তার জগতে কাজ করতে করতে করতে করতে একটা পর্যায়ে গিয়ে বলছে আল্লাহ বলতে কিছু নেই স্রষ্টা বলতে কিছু নেই এবং মাহবুদ বলতে কিছু না ওরাও চিন্তা করছে ওরাও চিন্তা করছে ওদের বিশাল বিশাল গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বিশাল বিশাল কেন্দ্র রয়েছে দাবি একটা সম্প্রদায় এরা মক্কার কাপেরদের মধ্যে এদের বসবাস ছিল মক্কার মুর্শিদদের মধ্যে এদের বসবাস ছিল আর আরব গ্রাম্য ব্যক্তিরা যারা যাদের লেখাপড়া বলতে তেমন কিছু নেই তাদের মধ্যে এদের বসবাস ছিল অবস্থানটা ছিল এদের মধ্যেও একটা অবস্থান ছিল তাদের দাওয়াতটা কি ছিল তাদের দাওয়াতটা ছিল মানিয়া ইল্লা তোমার দুনিয়া নামতুনা ইয়া এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া কিছুই নয় আমরা এখানে শুধু বেঁচে আছি আমরা এখানে আবার মৃত্যুবরণ করবো নামো ওনাহিয়া হায়াতুনা দুনিয়া নামুত আমাদের যে জীবনটা এটা আসলে কিছুই নয় এটা একটা মরণ এটা একটা জীবন আমরা যে পৃথিবীটা আছি এটা আসলে কিছুই নয় এটা একটা স্থান এটা সৃষ্টি হয়েছিল এটা আবার ধ্বংস হয়ে যাবে কিভাবে সৃষ্টি হয়েছিল নিজে নিজে সৃষ্টি হয়েছিল নিজে নিজে সৃষ্টি হয়েছিল কিভাবে ধ্বংস হবে নিজে নিজে ধ্বংস হয়ে যাবে আমরা যে জীবনটা পেয়েছি এ জীবনটা আসলে কিছুই নয় আমরা নিজেরা নিজেরা সৃষ্টি হয়েছি আবার নিজেরা নিজেরাই ধ্বংস হয়ে যাব আমাদেরকে কেউ সৃষ্টি করেনি এবং কেউ আমাদেরকে ধ্বংস করবে না আমরাই নিজেরা নিজেরা সৃষ্টি হয়েছি আমরাই আবার নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাব আমাদের এই যে জীবন এই জীবনটা অটোমেটিকলি চলে এসেছে অটোমেটিকলি শেষ হয়ে যাবে এটা হচ্ছে তাদের দাওয়া এটা হচ্ছে তাদের দাওয়া এগুলো আমাদের খেয়াল রাখার মতো বিষয় যে একটা মানুষের আকিদা হয় একরকম আকিদার ভিত্তি হয় আর রকম আর তার দাওয়াতটা হয় এই দুইটার উপরে ভিত্তি করে আকিদার উপরে ভিত্তি করে আমলের উপরে ভিত্তি করে তার বক্তব্য চলে তার দাওয়াত চলে আজকে আমরা যে দাস তাদিসগুলো করছি এর পিছনে একটা ভিত্তি রয়েছে ভিত্তিটা হচ্ছে শক্ত মজবুত একটা ইমান শক্ত মজবুত একটা আকিদা পরিশুদ্ধ পরিচ্ছন্ন একটা আকিদা যে পরিচ্ছন্ন পরিশুদ্ধ আকিদার উপর আমরা ভিত্তি করে আছি সেই আকিদার উপরে এখন অনর্গল কথা বলে যাচ্ছি এটার উপরে কথাবার্তা বলে যাচ্ছি যার এই ভিত্তিটা নেই সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না ইউনিভার্সিটিতে টিচাররা এসে লেকচার দিচ্ছেন লেকচারের পিছনে একটা শিক্ষা আছে সেই শিক্ষার পিছনে একটা বিশ্বাস আছে তাদের একটা বিশ্বাস আছে এই জন্য তারা তাদের ছেলেগুলোকে সেইভাবে করে গড়তে চাচ্ছেন ডাক্তার মানুষকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার মানুষকে ইঞ্জিনিয়ার বানায় কম্পিউটার মানুষকে কম্পিউটার বানায় তাই না বানাতে থাকে কেন ওটার পিছনে একটা বিশ্বাস আছে অর্থনীতি নিয়ে যারা পড়ে তারা মানুষকে অর্থনীতিবিদ বানায় কেন ওটা পিছনে একটা বিশ্বাস আছে ওটা পিছনে একটা বিশ্বাস আছে সেটা কি সেটা হচ্ছে পয়সাটাই হচ্ছে দ্বিতীয় প্রভ দ্বিতীয় প্রভু তবে অর্থটাকে নিয়েই চিন্তা ভাবনা করো প্রভু এই জন্য বললাম যে প্রভু আল্লাহর নাম না আল্লাহর নাম প্রভু না দেবতার নাম হচ্ছে প্রভু মানে গড নাম না হ্যাঁ নাম না আগে ছিল সেকেন্ড গড এখন হচ্ছে সরাসরি গড এখন সরাসরি বলে আগে বলতো যে সেকেন্ড গড এখন সরাসরি বলে মানে হচ্ছে গড আল্লাহ শুক্রিয়া বলে নাই যে টাকাই আল্লাহ মৌলবীরা কোনদিন নাই কথাও বলে দেয় যে টাকাটাই আল্লাহ বলতেই পারে হচ্ছে তো তাই একটা বিশ্বাসের কাজ করছে যদি এগুলো না করি বেতনও কম খাবো কি এটা দিয়ে আল্লাহ যে রাজদাক এই বিশ্বাস তার থেকে চলে যাচ্ছে আল্লাহ যে রাজদাক উনি যে রিজিক দেন রিজিকটাকে নির্ধারণ করে রেখেছেন একে সৃষ্টি করার আগে এই বিশ্বাস এক পর্যায়ে চলে গেছে তার সৃষ্টি করে যদি এগুলো না করি যদি মুসল্লিদের মতো করে কথাবার্তা না বলি তাহলে চাকরি থাকবে না এই থাকবে না সেই থাকবে না খাবোটা কি বাচ্চা কাচ্চা নিয়ে যাবোটা কই আল্লাহ যে রাজদাক এই বিশ্বাস তার থেকে চলে গেছে আল্লাহ জানেন যে সেকেন্ড গড আর থার্ড গড এখন হচ্ছে ফার্স্ট গড বা একমাত্র গড তাদের গড় না বুঝুদের একই অবস্থা আর হচ্ছেও তো তাই সত্যি কথাই আল্লাহ হেফাজত করে এই উম্মতের আলেমন আমাদেরকে আমি একটা জাতির আলেমন আমরা যখন নষ্ট হয়ে যায় তখন সব কিছু শেষ হয়ে যায় মাছের পতন ধরে কোথায় প্রথমে হ্যাঁ কেটে না মাথায় এই জন্যই তো বলে ইখতলাফ ওলামায় রহমত ওলামাদের ইখতলাফ হচ্ছে রহমত হ্যাঁ? ঠিক আছে কেউ বসাইলো কেউ মাথায় বসাইলো মাছের পছন্দ ধরে সর্বপ্রথম পেটে পেটে পছন্দ ধরে এই পছন্দটা মাথায় উঠে আর মানুষের পছন্দ ধরে সর্বপ্রথম কোথায় ওর বছর এখান থেকে যায় এই পর্যন্ত যেতে যেতে কিছুটা নেওয়া যায় কিছুটা খাওয়া যায় পেটটাকে ফেলে দিলে কিছুটা হলেও চলে ওটাকে শুটকি মাছ বানালেও খাওয়া যায় সবকিছু চলে কিন্তু যাদের যেই প্রাণীগুলোর পতন মাথা থেকে ধরে এই প্রাণীগুলোকে খাওয়া যায় না ও প্রাণীগুলো কোনো কাজে লাগে না মানুষের পছন্দ হচ্ছে এখান থেকে পছন্দ ধরে এই পতনটা যখন ধরে তখন পুরুষের বসে যায় খুঁজে আর কিছুই কাজে লাগানো ওর পুরোটাই এই পচা পচা কাজ করতে থাকে এখানে যখন পচে পুরো বডি থেকেই পচা কাজের আবরণ ফুটে ওঠে পচা কাজের আবরণ ফুটে ওঠে আল্লাহ আমাদের এই ব্রেনগুলোকে হেফাজত করেন পচন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো এটা হচ্ছে তাদের দাওয়াত দাওয়াত তাদের এই দাওয়াতের পিছনে একটা বিশ্বাস কাজ করছে সে বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই সত্তা বলতে কিছু নেই এবং মাদুর প্রভু নয় বলতে কিছু নেই সেটা এই শব্দগুলোকে ব্যবহার করা শুরু করেন মাহবুদ বলতে কিছু নেই এটা হচ্ছে তাদের বিশ্বাস ছিল এই বিশ্বাসের গরিব প্রকাশ হচ্ছে একটা দাওয়াতের মাধ্যমে দাওয়াতটাকে আল্লাহ সুহান তুলে ধরেছেন সুরাজ জাতিয়ার এই আয়াতে চব্বিশ নম্বর আয়াতে আমাদের এই দুনিয়ার জীবন আসলে কিছুই নয় আমরা শুধু এখানে বেঁচে আছি আমরা এখান থেকে মরে যাব এটা আসলে কিছুই নয় লিখুনা ইল্লা দাহাল আর এই যে জামানাটা রয়েছে এই যে কালটা রয়েছে এই কালটা আর কিছুই নয় এই কালই আমাকে ধ্বংস করবে কালই আমাকে জীবন দিয়েছে কাল কালটা হচ্ছে সময় সময়টা হচ্ছে তার জীবন জীবনই আমাকে বাঁচিয়ে রেখেছে জীবনই আমাকে মৃত্যুদান করবে জীবনই আমাকে মৃত্যুদান করবে আল্লাহ সুহান ও তারা বলছেন মা লাগুন নিজার কেমন আইন এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এই বিষয়ে তাদের জ্ঞান নেই ওরা বলে যাচ্ছে কিন্তু এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই কোনো জ্ঞান নেই তাদের কিভাবে সে সৃষ্টি হলো এ বিষয়ে তার জ্ঞান নেই জমিন কিভাবে সৃষ্টি হলো এই বিষয়ে তার জ্ঞান নেই আকাশ সমূহ কিভাবে সৃষ্টি হলো এই বিষয়ে তার কোনো জ্ঞান নেই এত শত হাজার এত শত অগণিত মাকলুক গুলোকে আল্লাহ স্নান ও তাহলে সৃষ্টি করেছেন এই সৃষ্টি সম্পর্কে তার কোনো জ্ঞান নেই তার কোনো জ্ঞান নেই এই সৃষ্টি সম্পর্কে মালাম বিদা আলী কামিনা কোনো জ্ঞান নেই তার ইমিল্লা বরং তারা শুধুমাত্র ধারণা প্রস্তুত কথা বলে ধারণা প্রস্তুত বিশ্বাস করে তারা যে বিশ্বাসটা করছে এটা হচ্ছে তাদের ধারণা তারা যে কথাগুলো বলছে এটা হচ্ছে তাদের ধারণা তারা যে পথে দাওয়াত দিচ্ছে এটা হচ্ছে তাদের ধারণা পৃথিবীতে এই সম্প্রদায়ের মানুষ হচ্ছে সবচাইতে কম সবচাইতে কম পৃথিবীতে নাস্তিক আছে কিন্তু সবচাইতে কম মুশ্রিক আছে পৃথিবীতে অগণিত ইয়াহুদি আছে খ্রিস্টান আছে পত্তলিক আছে মুরতাদ আছে অসংখ আছে কিন্তু নাস্তিকের সংখ্যা হচ্ছে পৃথিবীতে নাস্তিকদের দাওয়া দিয়ে যা এই নাস্তিকরা এক এক সময় এক একটা বিষয়ের সাথে নিজেদের জন্ম এবং মৃত্যুকে সম্পৃক্ত করে এক প্রকারের নাস্তিক নিজেদের জীবন মৃত্যু ধ্বংস এই সব কিছুকে সম্পৃক্ত করা হচ্ছে জামানার সাথে কালের সাথে কালের সাথে সময়ের সাথে সময় আমাদেরকে সৃষ্টি করেছেন সময় আমাদেরকে মৃত্যু দিবে সময় আমাদের রিজিক দিচ্ছে সময়টাই হচ্ছে আমাদের সবকিছু আর এক শ্রেণীর নাস্তিক নিজেদেরকে সম্পৃক্ত করে আবহাওয়ার সাথে আবহাওয়ার সাথে যে আবহাওয়ার মাধ্যমে আমাদের এই সে সৃষ্টি এক শ্রেণীর নাস্তিক মানুষকে সম্পৃক্ত করে এই পৃথিবীর যে সমস্ত উপাদানগুলো আছে হাওয়া মাটি কাদা পানি এইগুলোর সাথে এগুলোর সাথে ময়লা আবর্জনা এগুলোর সাথে এই তিন চারটা বিষয়ের সাথে এরা মানুষকে সম্পৃক্ত করে নিজেদের জীবন মৃত্যু সবকিছুকে সম্পৃক্ত করে তার মধ্যে ওটা একটা হচ্ছে জামানা আজকের আলোচনা যেটা জামানার সাথে সময় কাল আমাকে সৃষ্টি করেছে তুমি যে মায়ের পেটে আসলে বলছে এমনি চলে এসেছি এমনি চলে এসেছি তুমি যে দুনিয়াতে এখন চলছ বলছে কাল আমাকে টিকিয়ে রেখেছে তুমি যে মৃত্যুবরণ করবে বলছে সময় শেষ হয়ে যাওয়ার সময় আমাকে মৃত্যু দিয়ে দিবে আসলে আল্লাহ বলছে আখের আল্লাহ মানুষের জমায় সময় যখন শেষ হয়ে যাবে তখন তার মৃত্যু চলে আসবে তার জন্য একটু দেরি করা হবে না একটু দেরি করা হবে না এদের কিছু কিছু তত্ত্ব কোরআন থেকে নেওয়া কিছু কিছু তত্ত্ব হাদিস থেকে নেওয়া কিন্তু বুঝটা হচ্ছে নিজের তত্ত্বটা কোরআনের তত্ত্বটা হাদিসের বুঝতে কার বুঝটা হচ্ছে নিজের ইনুমিল্লাহ জন্য তত্ত্ব নিচ্ছে কোরআন থেকে তত্ত্ব নিবে হাদিস থেকে কিন্তু বুঝটা হবে নিজের নিজেদের বুঝ কোরআন হাদিস নিজের মতো করে বুঝবে যারাই নিজের মতো করে বুঝবে এরা নামস হয়ে যাবে পৃথিবীতে শেষ হয়ে যাবে হালাক হয়ে যাবে এরা গোমরা হয়ে যাবে কত নষ্ট হয়ে যাবে তো এই যে একটা শাস্ত্র এই শাস্ত্রটা তৈরি হয়েছে পৃথিবীতে ঠিক আছে এই একটা শাস্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে ফালাসাফা যার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষকে যুক্তিবিদ্যার মাধ্যম দিয়ে যুক্তি তর্কের মাধ্যম দিয়ে মানুষকে নাস্তিকে পরিণত করো নাস্তিকে পরিণত করো মূল বিষয়বস্তু ইসলাম কিছু ফলাফল সুযোগ দিয়েছে সেটা হচ্ছে ইসলামের মধ্যে চিন্তা করো গবেষণা করো এবং ইসলামের দিকে ফিরে যাও আর এই যে আমাদের দেশে যে ফলাফা ফিলোসফি যেগুলো চলছে এটার মূল তত্ত্ব হচ্ছে মানুষকে নাস্তিক বানিয়ে দাও নাস্তিক বানিয়ে দাও এই আমরা দেখতে পাই আমাদের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে যারা এই ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে এরা একটা পর্যায়ে দিন বিমুখ হয়ে যাচ্ছে দিন বিমুখ হয়ে যাচ্ছে এবং দিনের বিরুদ্ধে কথাবার্তাগুলোকে তারা লিখে যাচ্ছে কথাবার্তাগুলোকে তারা লিখে যাচ্ছে এদের মূল কথাবার্তা হচ্ছে আমরা আমাদেরকে কেউ সৃষ্টি করেনি স্রষ্টা বলতে আমাদের কেউ নেই আমাদের কোনো নিয়ন্ত্রক নেই যদি আমাদেরকে কেউ সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে আমাদের জীবন আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের কারণ আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের নিয়ন্ত্রক যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের কালটা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কালই আমার সবকিছুর প্রয়োজন মিটাচ্ছে আমার যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালটাই আমাকে শেষ করে দিবে কালই আমাকে শেষ করবে এই করবে সেই করবে এটাই হচ্ছে কাজ এবং তাদের একটা ধারণা রয়েছে প্রত্যেক ছত্রিশ হাজার বছর পর পর পৃথিবীতে একটা পরিবর্তন আসছে প্রত্যেক ছত্রিশ হাজার বছর পরপর পৃথিবীতে একটা পরিবর্তন আসবে এই যে পৃথিবীটা আছে এই পৃথিবীটা প্রত্যেক ছত্রিশ হাজার বছর পর পর একটা করে পরিবর্তন আসবে একটা ধ্বংসযজ্ঞ আসবে ব্যাস পৃথিবী শেষ হয়ে যাবে ওই ধ্বংসযজ্ঞ থেকে নতুন করে আবার আর একটা পৃথিবী তৈরি হবে ওই সময় যত মাকলুকাত থাকবে সবগুলো মাকলুকাত মৃত্যুবরণ করবে শেষ হয়ে যাবে ছত্রিশ বছর হচ্ছে পৃথিবীর মেয়াদ ছত্রিশ হাজার বছর হচ্ছে পৃথিবীর মাকলুকাত গুলোর মেয়াদ ছত্রিশ হাজার বছর হচ্ছে আকাশের মেয়াদ এই সেই বলছে তাদের মধ্যে একটা থিউরি রয়েছে ছত্রিশ হাজার বছর পর এই হয়ে যাবে সেই হয়ে যাবে মাঝখানে কিছুদিন আগে এই দুই হাজার সাত আট সাত আট সালের সময় একটা বক্তব্য এসেছিল না ইন্টারনেটে এবং পত্র পত্রিকায় দুই হাজার এগারো সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বারো না এগারো প্রথমত এগারো কথা বলেছিল এগারো দুই হাজার এগারো বারো কেমন চলছে দুই হাজার এগারো সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই থিওরি তারা প্রত্যেকে বলছিল প্রত্যেকে বলছিল পৃথিবী ধ্বংস হওয়ার মতো কোনো আলামত খুঁজে পাওয়া যায় কিন্তু তারা একটা থিওরি দিয়েছে এই থিওরি দিয়ে তারা কিছু বুঝিয়েছে তারপরে তারা কিছু ডেট বুঝিয়েছিল আপনার মনে আছে কিনা আপনাদের ভালো আপনারা ভালো জানেন যে তারা কিছু ডেট দিয়েছিল ক্যালেন্ডার তারিখ দিয়েছিল এই দিয়েছিল ওই দিয়েছিল সেই দিয়েছিল এই তারিখের মূল উৎস ছিল এই থিওরি যে ছত্রিশ হাজার বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যায় অথচ ছত্রিশ হাজার বছর দুই সালে পৃথিবীর হয়ে যাচ্ছে ধ্বংস অনিবার্য এই কথা তারা বলেছিল আল্লাহ আকবর পৃথিবীর যতগুলো এই তাহারিয়া ছিল সবগুলো তাহারিয়ার এই বক্তব্য আল্লাহ তালা মিথ্যা প্রমাণিত করেছিলেন একদম মিথ্যা প্রমাণিত করেছিলেন আমরা সবাই এই তত্ত্ব শুনেছি পড়েছি কিন্তু এই বিষয়ে বিশ্লেষণ কি আমাদের কাছে ছিল যে তারা কি বিশ্লেষণ দিয়েছে তাদের বিশ্লেষণ হচ্ছে এটা ছত্রিশ হাজার বছর পর পর পৃথিবীতে যতগুলো মাকলুক আছে এমনকি তারা কোনো কোনো মাকলুকের বয়সও নির্ধারণ করেছেন ছত্রিশ হাজার বছর মাকলুকের বয়স আকাশ সময়ের বয়স ছত্রিশ হাজার বছর ব্যাস নষ্ট হয়ে যাবে এখন ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাওয়ার পরে আমরাও শেষ হয়ে যাব নতুন করে আবার পৃথিবীর সৃষ্টি হবে ওই ধ্বংসযজ্ঞ থেকে ধ্বংসযজ্ঞ থেকে যেমন বিজ্ঞানের একটা থিওরির কথা বলছে গ্রহ গ্রহ মারামারি কাটাকাটি কাটাকাটি করে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে ওই অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল ছত্রিশ হাজার বছর আগে দুই হাজার এগারো সাল হচ্ছে ছত্রিশ হাজার বছর ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল দুই গ্রুপের অ্যাক্সিডেন্টের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে অতএব আবার এই দুই গ্রহ মিলে অ্যাক্সিডেন্ট করবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই দাঁড়ি একটা গ্রুপ হামকাল্লাহ এদের মূল বিষয়বস্তু হচ্ছে নাস্তিকতা মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহকে অস্বীকার মূল বিষয়বস্তু হচ্ছে স্রষ্টাকে অস্বীকার মূল বিষয়বস্তু হচ্ছে মাহবুদকে অস্বীকার আল্লাহ সুহান এদেরকে প্রশ্ন তুলে ধরেছেন এদেরকে প্রশ্ন তুলে ধরেছেন তোরা সুরের আয়াত আল্লাহ সুহান এদেরকে প্রশ্ন করেছেন আম আমহুমুল খালেকুন এরা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছে কোনো উপাদান প্রয়োজন হয়নি কোনো কিছু ছাড়াই কি এরা সৃষ্টি হয়ে গিয়েছে নাকি এরা নিজেরাই নিজেদের স্রষ্টা এরা কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি এরা নিজেরাই নিজেদের সংস্থা আম নাকি তারা আকাশ সমূহকে সৃষ্টি করেছে জমিন সমূহকে তারা সৃষ্টি করেছে বাল্লাই ও তিনুন আল্লাহ বলছে না না না না এরা জানেই না এরা বোঝেই না ওদের কোনো জ্ঞান কোনো জ্ঞান নেই আমাকে আপনাকে আকাশ সৃষ্টি করতে পারেনি কোনো গ্রহ উপগ্রহ আমাকে আপনাকে সৃষ্টি করতে পারেনি এই পৃথিবীকে কোন গ্রহ উপগ্রহ সৃষ্টি করতে পারেনি দুইটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি হয় যায় না দুইটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা ধ্বংসযজ্ঞ চলে আসে তার কোনো কাজে আসে না দুই ট্রাক মিলে মুখামুখি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে সেই কাজ থেকে নতুন আর একটা কাজ সৃষ্টি হয়ে গাড়ির মুখের মধ্যে আবার লেগে গিয়েছে তাই না দুই গাড়ি মুখামুখি অ্যাক্সিডেন্ট করেছে সামনাসামনি বাড়ি গিয়েছে ইঞ্জিন ইঞ্জিন গুলোকে ভেঙে চলে একেবারে খানকান হয়ে গিয়েছে ওই জায়গাতে ওই অ্যাক্সিডেন্টের মুহূর্তেই এই সবগুলো ইঞ্জিনের পার্ট গুলো আবার একটা আরেকটার মধ্যে ঢুকে ঢুকে দিয়ে নতুন করে একটা ইঞ্জিন সেট হয়ে একটা গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা চলা শুরু করে দিয়েছে তাই না তাহলে দুইটা গ্রহ মিলে ফাটাফাটি করলো মারামারি করলো একটা পৃথিবী সৃষ্টি হলো বিশাল একটা পৃথিবী যার পরিধি এখন পর্যন্ত কোনো বিজ্ঞান মেপে শেষ করতে পারেনি পৃথিবীর পরিধি মেপে শেষ করা সম্ভব না এটা সম্ভব না পৃথিবীর পরিধি মেপে শেষ করা কোনোভাবেই সম্ভব নয় মাপতে পারবে না তো এই ছিল বিষয়বস্তু আল্লাহ তারা বলছেন যে এরা কিছুই জানে না ইহুমিল্লা এবং নোন এরা শুধু ধারণা প্রস্তুত কথাবার্তা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে আল্লাহ সুহানো তারা বলছেন আদিতে করছি ইউদিনী ইবনে আদম বানি আদম আমাকে কষ্ট দেয় বানি আদম আমাকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় বানি আদম কিছু কিছু কথা বলে কিছু কিছু কাজ করে কি সেটা বানি আদম বলে ইয়াসুকবুদ্দাহার তারা জামানাকে গালি দেয় তারা জামানাকে গালি দেয় জামানাকে গালি দেয় কালো রাত কালো রাত পঁচিশে নাচছে সেই ভয়াল রাত যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই হ্যাঁ রাত পোহালে যদি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তাহলে বঙ্গবন্ধুর মৃত্যুটা হলো কি করে তাহলে এই রাতটাই কি তাকে মেরে ফেললো এই রাতটাই কি তাকে মানলো রাতটা শেষ হয়ে গেলেই শোনা যেত আল্লাহ ছোটবেলায় কত মজা লাগতো অনেক সময় আমি খুব ভক্ত ছিলাম তো এই গান যখন শুনতাম খুব মজা লাগতো শুনে হতো তাই বলছি যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই খুব মজা লাগতো তখন পরিবারটা আওয়ামী লীগের পরিবার যাই হোক আল্লাহ বলছেন ইউদিন ইবনে আদম বনি আদম আমাকে কষ্ট দেয় কি করে তারা জামানাকে গালি দেয় জামানাকে গালি দেয় যে ওই রাতটাই আমার বাবাকে শেষ করে দিল যদি রাতটা না আসতো তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না ওই ভয়াল রাত রাত কোনদিন ভয়াল হয়ে আসে নাকি পৃথিবীতে ভয়াল রাত হলো কি করে রাতকে গালি দিচ্ছে কালকে গালি দিচ্ছে কালকে গালি দিচ্ছে শোকের মাসের ঘোষণা এটা হচ্ছে কালকে গালি দেওয়া মাসের ঘোষণা তারপরে হচ্ছে এই ধরনের যতগুলো বিষয় রয়েছে কালকে সম্পৃক্ত করে কালের সাথে সম্পৃক্ততা করে যতগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলো হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া কেন আল্লাহ সুহান তারা বলছেন আনাব দাহাজ আমি হচ্ছি কাল আমি হচ্ছি কাল ওকাল্লিবুল্লাই রাওয়ান নাহাজ আমি রাত এবং দিনের পরিবর্তন ঘটাই আমি হচ্ছি কাল আমি রাত এবং দিনের পরিবর্তন ঘটাই ওপাল্লিবুল্লাহ আমি রাত এবং দিনের পরিবর্তন ঘটিয়ে দেই পরিবর্তন করা হচ্ছে আমার কাজ রাতের পরিবর্তন হচ্ছে দিনের পরিবর্তন হচ্ছে জামানার পরিবর্তন হচ্ছে কালের পরিবর্তন হচ্ছে এই কাজটা হচ্ছে আমার আমি কাজটা করি কেউ যদি ওই জামানাকে ওই কালকে ওই রাতকে ওই দিনকে ওই মাসকে গালি দেয় সে সরাসরি কাকে গালি দেয় আল্লাহ তালাকে গালি দেয় আমার দালাল এই শব্দের অর্থ হচ্ছে আমি হচ্ছি কাল আমি কাল তার মানে আল্লাহ কি জামানা নাকি আল্লাহ জামানা নন আবার আমার দাহার যেমন আমি বলি আমি হচ্ছি মতিউর রহমান এটা হচ্ছে আমার নাম দাহার কি আল্লাহর নাম নাকি দাহার আল্লাহর নাম নয় বরং দাহারটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এই যে জামানা এই যে কালটার মধ্যে আমরা আছি এই কালটা হচ্ছে আল্লাহ সৃষ্টি আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিকে যখন কেউ গাড়ি দেয় তখন এই গাড়িটা সরাসরি কোথায় গিয়ে লাগে আল্লাহ তালার উপরে লাগে এই আল্লাহ তালা বলছেন দানি আদম আমাকে কষ্ট দেয় ও বিভিন্ন সময়কে বিভিন্ন কাল কালকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচারমূলক বক্তব্য ও পেশ করে বিভিন্ন ধরনের গালিগালাজও করে এই গালিগালাজটা সরাসরি লাগে হচ্ছে আল্লাহ সুবাহ ও তালার উপর আল্লাহ তালা তাই বলছেন যে বানি আদম আমাকে কষ্ট দেয় তারা জামানাকে গালিগালাজ করে জামানাকে বকাবাদ্য করে কারোকে নিয়ে কথাবার্তা বলে কালের পরিবর্তন বিবর্তনকে নিয়ে তারা তাদের সৃষ্টিকে সম্পৃক্ত করে এই করে সেই করে আল্লাহ বলছেন উকাল্লিবুল্লাহা আমি রাত এবং দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়ে থাকি দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে আল্লাহ আল্লাহ রসুল বলছেন তোমরা জামানাকে গালি দিও না তোমরা জামানাকে গালি দিও না বকাবাধ্য করতে যেও না তোমরা জামানাকে তোমরা জামানাকে বকাবর্ত করো না জামানাকে গালিগারাজ করো না জামানাকে তোমরা কটুক্তি করতে যাও না কেন আল্লাহ হুয়ার দাহা এই দাহারটা হচ্ছে আল্লাহ সৃষ্টি এই দাহারটা হচ্ছে আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি তিনি এই দাহারটাকে সৃষ্টি করেছেন এই দাহারটা হচ্ছে আল্লাহ সৃষ্টি অতএব তোমরা তাকে বকাবদ্ধ করতে যেও না গালিগালাজ করতে যেও না আরেকটা অধ্যায় শেষ করি না ছোট্ট একটা অধ্যায় শেষ করবো দেরি হবে দ্বিতীয় একটা বিষয় আমাদের এই যে আলোচনাগুলো চলছে গত সপ্তাহের আলোচনা আজকের আলোচনা এই আলোচনাগুলো হচ্ছে বনি আদমের কুপুরের মধ্যে প্রত্যাবর্তন করা তাদের মৌখিক কথাবার্তার মাধ্যমে মৌখিক স্বীকৃতি মৌখিক বক্তব্যের মাধ্যমে তার মধ্যে হচ্ছে একটা বিষয় হচ্ছে আজকের আরেকটা বিষয় যে মানুষকে কোন মানুষের এই নামকরণ করা বিচারকদের বিচারক মহা বিচারক মহা পরিচালক মহা বিচারক মহা পরিচালক অথবা প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এই যে প্রধান বিচারপতি মহাপরিচালক এই শব্দগুলোর ব্যবহার এই শব্দগুলোর ব্যবহার আমরা জানি আল্লাহ হচ্ছেন মহান হচ্ছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক পৃথিবীর বিচারক গুলো দুর্নীতি পরায়ণ হতে পারে এদের মধ্যে দুর্নীতির স্বভাব থাকতে পারে এরা ন্যায় বিচার নাও করতে পারে এরা ঘুষ খেতে পারে এরা এদের কখনো কখনো বিবেক বুদ্ধির লোক পেয়ে যেতে পারে এরা অন্যায়কে ন্যায় হিসাবে চালিয়ে দিতে পারে ন্যায়কে অন্যায় হিসাবে চালিয়ে দিতে পারে এরা যা ইচ্ছা তাই করতে পারে হচ্ছেও তাই একটা লোক অন্যায় হত্যাকাণ্ড ঘটিয়ে সে একেবারে বেকুচুর খালাস পেয়ে যাচ্ছে আর পাঁচ বছরের একটা বাচ্চা হত্যা মামলার আসামি হয়ে ও জেলে কারাগারে ভুগছে গাজীপুরে কদিন আগে একটা ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে ওর বয়স হচ্ছে পাঁচ বছর ধর্ষণ মামলা ওনাকে ধর্ষণ করছে চার পাঁচজন মহিলাকে পালাক্রমে ধর্ষণ করছে এই মামলাও চলে ওকে যে ছেলে হাসতেই পারে না নিজে বুঝ নেই ও ধর্ষণ মামলার আসামি হত্যা মামলার আসামি কি দেশে বসবাস করি এই বিচার বিচারকের কাছে যায় বিচারক আবার দিয়েও যায় ছয় মাসের জেল এক বছরের জেল গতকালকে পেপার এসছে গত ছয় বছর একটা মেয়ে ছয় বছর না সাত বছর একটা মেয়ে কারাগার থেকে মুক্তি পেল বাচ্চার অপরাধ ও কি করতে পারে ও তো এখন খেলে দিলে ও খেলা তারা কিছুই বোঝে না ও লেখাপড়াও যায় না সরে সরেও করতে পারে না মানুষের এই অবস্থা রয়েছে যে ও দুর্নীতি করবে ও ইনসাফ করবে না ওর সমস্যা রয়েছে ও ঘুষ খাবে ও সত্যকে মিথ্যা বানাবে মিথ্যাকে সত্য বানাবে অন্যায়কে ন্যায় বলে চালাবে ন্যায়কে অন্যায় বলে চালাবে একজনের অপরাধ আরেকজনের উপরে চাপিয়ে দিবে কিন্তু আল্লাহ মহান ও তারা এগুলো থেকে একদম পবিত্র একদম পবিত্র তিনি হচ্ছেন আক্রমণ শাসিনী সব বিচারকদের প্রধান বিচারক হচ্ছেন তিনি সব বিচারকদের প্রধান বিচারক হচ্ছেন তিনি প্রধান বিচারপতি তারপরে সবচাইতে বড় বিচারপতি এটা হচ্ছে কে আল্লাহ সুহান মহা পরিচালক এটা হচ্ছে কে আল্লাহ সুহান এই শব্দগুলোকে মানুষ যখন গাইরুল্লাহ দিকে নির্ভর করবে গাইরুল্লাহ দিকে সম্পৃক্ত করবে ও বেদিন হয়ে যাবে ও বেদিন হয়ে যাবে আল্লাহ যেমন ন্যায় বিচারক আল্লাহ যেমন প্রধান বিচারপতি আল্লাহ যেমন ইনসাফ করেন ঠিক কেমন আল্লাহর আদালত আল্লাহর বিচারের যে স্থান সেটা হচ্ছে সর্বোচ্চ বিচারের স্থান সবচাইতে বড় ইনসাফের বিচারের স্থান কেয়ামতের দিন তিনি যে আদালত প্রতিষ্ঠা করবেন তিনি যেখানে বিচার কার্য সম্পাদন করবেন সেটা হচ্ছে শ্রেষ্ঠ আদালত সেটা হচ্ছে শ্রেষ্ঠ আদালত তার চাইতে শ্রেষ্ঠ আদালত আর কোনটা নেই এখন যে বাসের পিছনে লিখে দিচ্ছে মানুষের বিবেকী হচ্ছে শ্রেষ্ঠ তাহলে আল্লাহ আদালতের অবস্থা কি আল্লাহ আদালতের অবস্থা কি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তাহলে আল্লাহর আদালতের অবস্থা কি যে এগুলো হচ্ছে কুকুরি এগুলো হচ্ছে একটা একটা বেদিন হওয়ার পথ বেদিন হওয়ার পর চোরা পথ না প্রকাশ্য পথ শুনছেন না হ্যাঁ বুঝে না তো না পড়লে বুঝলে কি হবে পড়বেন না তো ঘুরবেন আর আড্ডা মারবেন বুঝে না তো চোরাপথ না প্রকাশ্য পথ দেখা যাচ্ছে প্রধান বিচারপতি লিখতেছে না পেপার পড়তেছেন না চোরাপথ নাকি স্পষ্ট পথ এটা প্রধান বিচারপতি মহাপরিচালক দেখতেছেন না এটা কি অপ্রকাশ্য নাকি চোরা নাকি স্পষ্ট স্পষ্ট লিখে দিচ্ছে অথচ জানে সবচেয়ে বড় পরিচালক হচ্ছে আল্লাহ সুলতান এই শব্দগুলোর ব্যবহার এটা হচ্ছে আল্লাহর কাছে একদম নিকৃষ্ট কারণ এই শব্দগুলো হচ্ছে কার জন্য প্রযোজ্য জন্য প্রযোজ্য যত পরিচালক আছে সব পরিচালকের ব্রেনকে এক মুহূর্ত দরকার আল্লাহর জন্য নষ্ট করে দেওয়ার তাই না এক মুহূর্ত দরকার সবগুলো পরিচালকের দেন নষ্ট হয়ে যাবে এক মুহূর্ত শেষ হয়ে যাবে যত বিচারক আছে সবগুলো বিচারক মরে যাওয়ার জন্য একটা মুহূর্ত দরকার আল্লাহ আল্লাহ কিন্তু তিনি হচ্ছেন হাইয়ুল হাইয়ম তিনি টিকে থাকবেন টিকে ছিলেন টিকে আছেন টিকে থাকবেন তিনি এই শব্দের ব্যবহার যে বিচারকদের বিচারক তারপরে ছোট্ট একটা কাওয়ালি শুনতাম বিচারপতি তোমার বিচার করবে যারা আজ থেকে শেষ সেই জনতা হ্যাঁ বিচারপতি তোমার বিচার করবে যারা আজ লেগেছে এই কাওয়ালিতে এই গানে আল্লাহর উপরে বিশাল বড় আক্রমণ বিশাল বড় আক্রমণ বিশাল বড় আক্রমণ তো তারপর হচ্ছে মালিকুল আমলাক রাজা বিরাজ মহারাজা মহারাজার গল্প বলেছিলাম ছোটবেলা থেকে রাজা ধীরাজ মহারাজা মহারাজা এই মহারাজা এই শব্দটা মানুষের জন্য প্রযোজ্য আল্লাহকে রাজা বলা যাবে না আল্লাহকে মহারাজা বলা যাবে না বরং এইগুলো আল্লাহর নাম নয় কিন্তু এই কথাগুলো দিয়ে যে ব্যবহারটা করা হচ্ছে এই শব্দটার মূল বিষয়বস্তু হচ্ছে মালিকাল মুল্ক মালিকাল মুল্ক প্রধানদের প্রধান রাজাদের রাজা অথবা এই পৃথিবীতে যারা রাজত্ব করছে তাদের রাজা এটা হচ্ছে কে আল্লাহ প্রধানদের প্রধান প্রধানদের প্রধান মহারাজা মহারাজা তো আমরা শুনেই আসতেছি মহারাজা মহারাজা শুনেই আসতেছি এগুলো হচ্ছে সব কুকুরের পথ এগুলো হচ্ছে হয়ে যাওয়ার একটা একটা পথ তারপর হচ্ছে শাহিন শাহ শাহিন শাহ শুনে এসতেছি আমরা শাহিন শাহ শাহিন শাহ মানুষের নামও আছে কিছুদিন আগে মোগলদের সময় যখন রাজত্ব চলেছিল তখন তাদের কি কি বলা হতো শাহান শাহ শাহান শাহ শাহান শাহে আলম আলম পানা এই যে শব্দগুলো শুনে এসেছি এইগুলোর যে অর্থ এই অর্থটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত এই আলম পানা শাহান শাহ জাহাঙ্গীর আলমগীর এগুলো হচ্ছে সব আল্লাহর সাথে সম্পৃক্ত রাজা বিহিরাজ মহারাজা মহাপ্রভু এগুলো সব হচ্ছে আল্লাহর সাথে সবগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত এই ধরনের যতগুলো বিষয় আছে আলমগীর আলমগীর মানে হচ্ছে যিনি পৃথিবীকে ধারণ করে আছেন তার মূর্তির মধ্যে পৃথিবীকে যিনি তার মূর্তির মধ্যে ধারণ করে আছেন যিনি পৃথিবীকে টিকিয়ে রেখেছেন এই শব্দের অর্থ হচ্ছে আলমগীর পৃথিবীকে কে টিকিয়ে রেখেছেন আল্লাহ মানে আলমগীর তৈরি একটা আলমগীর রয়েছে আরো কত আলমগীর রয়েছে জাহাগীর জাহাগীর একই অবস্থা সমগ্র পৃথিবীকে যিনি ধরে রাখেন তিনি হচ্ছে জাহাগীর ফার্সি ফার্সি নাম এর চাইতে নাট বল্টু চলতে অনেক ভালো নাম এই নামগুলো চাইতে নাট বল্টু চলতে এর মধ্যে শিল্পের কোনো গন্ধ নাই হাতুড়ি ইরান ইরাক এগুলো অনেক বড় নাম বড় নাম আছে না ডলার দিনার আকাশ বাতাস হ্যাঁ নাট বল্টু হ্যাঁ, তারপরে হচ্ছে আলু পেঁয়াজ নাম রাখে আলু পটল পটল এক মন্ত্রী হ্যাঁ মরণালী এগুলো অনেক ভালো নাট বল্টু সল্টু এগুলো অনেক ভালো শিখের কোনো গন্ধ নেই একটা ওটা একটা মাকলুক পটল একটা মাকলুক না আলু একটা মাকলুক না আলু পটল লেখা দিচ্ছে এক মাকলুকের নাম আর এক মাকলুকে ঢুকা দিচ্ছে সমস্যা কি কিন্তু আল্লাহর গুলোকে নেওয়া হয়নি আলমগীর জাহাঙ্গীর শাহানশাহ আলমপানা মালিকুল আমলাক রাজা বিরাজ মহারাজা মহাপ্রভু প্রধান বিচারপতি মহান বিচারপতি মহাপরিচালক এই সবগুলো শব্দ হচ্ছে শিক্ষি শব্দ আল্লাহ সিপাতের সাথে এগুলো অংশীদার সাব্যস্ত করে এই শব্দের ব্যবহার মানুষকে বেদিন বানিয়ে দেয় একদম বেদিন বানিয়ে দেয় ওর থেকে তাও এইটকে দূরে সরিয়ে দেয় ওর থেকে দিন দূরে চলে যায় ও দিন থেকে বের হয়ে চলে যায় দিন থেকে বের হয়ে চলে আসে এই শব্দগুলোর ব্যবহার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে আবু রাজি আল্লাহ বর্ণনা করছেন যে তিনি বলছেন ইন্না আপনা ইসমুন আন্দাল্লাহ রাজুন তুসাম্মা আল মালিকুল আমলা লা মালিকা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট নাম হচ্ছে সেই নাম যে নাম কোন মানুষ মানুষের জন্য রাখে যে নাম দিয়ে বলা হয় মালিকুল আমলা বাদশাদের বাদশা বাচ্চাদের বাচ্চা পরিচালকদের পরিচালক প্রভুদের প্রভু পরিচালকদের পরিচালক এটা ওইটা সেটা যারা এই নামগুলো রাখে এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে সবচেয়ে সবচাইতে নিকৃষ্ট নাম হচ্ছে সেই নাম প্রধান বিচারপতি মহাপরিচালক প্রভুদের প্রভু মালিকদের মালিক বাদশাদের বাদশা শাহানশা আলমগীর আলম্পানা এই এই নামগুলো এটা হচ্ছে আল্লাহর কাছে একদম নিকৃষ্ট এর ব্যাখ্যা করছেন সুফিয়ান চৌরি রাহিমা উল্লাহ তিনি বলছেন যেমন শাহ এটাও একই রকম কথা দ্বিতীয় আর একটি বর্ণনা রয়েছে থেকে তিনি বলছেন কেয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট কর্ম এবং নিকৃষ্ট নাম নিয়ে সেই ব্যক্তি উপস্থিত হবে যাকে এই নামে নামকরণ করা হয়েছিল এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট নাম সবচাইতে নিকৃষ্ট অবস্থান হচ্ছে এটা যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে দোয়া রয়েছে তিনি দোয়া করতেন আল্লাহ উম্মালাকাল হামদু আল্লাহ সকল প্রকার প্রশংসা হচ্ছে তোমার জন্য ওরাকাল মুলকু সকল প্রকার রাজত্ব হচ্ছে তোমার অবিয়াদিকাল হো এবং সকল প্রকার কল্যাণ হচ্ছে তোমার থেকে আসে ওয়াইলাইকা ইউরজাউল আমরা কুল্লু হো এবং সকল কিছু তোমার কাছেই প্রত্যাবর্তন করে আলুকামিন আলুকা মিন খাইরি কুল্লিহি আল্লাহ তোমার কাছে আমরা সব কিছুর কল্যাণ চাচ্ছি এবং তোমার কাছে আমরা সকল প্রকার অকল্যাণ থেকে মানা চাচ্ছি মুক্তি চাচ্ছি সকল কিছুর মহান হচ্ছেন কে আল্লাহ সুবহান ও এই আল্লাহর সাথে সম্পৃক্ত যে মহান মহান মহান মহান বিষয়গুলো রয়েছে এইগুলোকে কেউ যদি কোন মাকলুকের সাথে সম্পৃক্ত করে দেয় তাহলে সে কি কিসের মধ্যে প্রত্যাবর্তন করবে ঢুকে যাবে কুকুরের মধ্যে ঢুকে যাবে বেদিন হয়ে যাবে ও দিন শূন্য হয়ে যাবে ইসলাম শূন্য হয়ে যাবে আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে বেদিন হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে সকল প্রকার কুপুরি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের হেলমে বারাকাত দান করেন হায়াতে বারাকাত দান করেন রিজকে বারাকাত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন আল্লাহ আমিন ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم রাসুল সাল্লাহ মহামানব বলা যাবে না